দেশের ঠিকানা খুঁজছো বন্ধু পাচ্ছ না দেশের ঠিকানা কোথায় জানো যেখানে নদীরা গান গেয়ে ধীরে ধীরে বয়ে যায় দূরে বহু দূরে যেখানে ভালোবাসা ছড়িয়ে থাকে শাপলা সালো পাপড়ি মেলে আরো কত কি চলো গানে গানেই না হয় শুনি আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই সাপলা শালু যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে দেখবে রূপদার শ্যামলী কোপার সাজিয়ে প্রাণের মেলা বটে ছায় দেখবে রূপদার শ্যামলী কোপার সাজিয়ে প্রাণের মেলা বটে নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালু যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই সাপলা শালু যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই সাপলা শালু যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে